আমরা সংগ্রামী ওয়েল ফেয়ার মানুষের কল্যাণে লড়ব গোটা দেশ জুড়ে আজ আমরা সবাই নতুন সমাজ গড়ব আমরা সংগ্রামী ওয়েল ফেয়ার মানুষের কল্যাণে লড়ব গোটা দেশ জুড়ে আজ আমরা সবাই নতুন সমাজ গড়ব আমরা সংগ্রামী ওয়েলফেয়ার মানুষের কল্যাণে লড়ব গোটা দেশ জুড়ে আজ আমরা সবাই নতুন সমাজ গড়ব মুছে দেব সমাজের অনাচার অনাচার অন্যায় জুলুম অবিচার অবিচার মুছে দেব সমাজের অনাচার অন্যায় জুলুম অবিচার দেশের অনাতার অসহায় তারা যেন পেট ভরে খেতে পায় মুছে দেব সমাজের অনাচার অন্যায় জুলুম বিচার দেশের অনাতার অসহায় তারা যেন পেট ভরে খেতে পায় তারপর একসাথে আমরা সবাই শান্তির দ্রুত যান চড়বো আমরা সংগ্রামী ওয়েল ফেয়ার মানুষের কল্যাণে লড়ব গোটা দেশ জুড়ে আজ আমরা সবাই নতুন সমাজ গড়ব আমরা সংগ্রামী ওয়েল ফেয়ার মানুষের কল্যাণে লড়ব গোটা দেশ জুড়ে আজ আমরা সবাই নতুন সমাজ গড়ব সমমর্যাদা হবে সকল প্রাণের শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের থাকবে না মানুষের ভেদাভেদ সমাজের উঁচু নিচু জাতির বিভেদ সমমর্যাদা হবে সকল প্রাণের শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের থাকবে না মানুষের ভেদাভেদ সমাজের উঁচু নিচু জাতির বিভেদ আমাদের লক্ষ্য কাম্য কাম্য সুবিচার স্বাধীনতা সাম্য সাম্য আমাদের লক্ষ্য কাম্য স্বাধীনতা সম্ম বিনা সুধি অর্থের সম্প্রসারণ কল্যাণ রাষ্ট্রের পুনর্গঠন আমাদের লক্ষ্য কাম্য সুবিচার স্বাধীনতা সাম্য বিনা সুদী অর্থের সম্প্রসারণ কল্যাণ রাষ্ট্রের পুনর্গঠন তারপর একসাথে আমরা সবাই সুন্দর জীবনকে ধরব আমরা সংগ্রামী ওয়েলফেয়ার মানুষের কল্যাণে লড়ব গোটা দেশ জুড়ে আজ আমরা সবাই নতুন সমাজ গড়ব আমরা সংগ্রামী ওয়েল ফেয়ার মানুষের কল্যাণে লড়ব গোটা দেশ জুড়ে আজ আমরা সবাই নতুন সমাজ গড়ব নতুন সমাজ গড়ব নতুন সমাজ গড়ব